শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নয় পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নয় পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে গান হুস তবে কেন চলি হয় বেহুস মোরা তোদের আছে জ্ঞান হুশ তবে কেন চলি হয়ে বেহুশ মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুঁশ তবে কেন চলি হয়ে বেহুশ মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুঁশ তবে কেন চলি হয়ে বেহুশ মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু এই পৃথিবীতে প্রভু পাঠালো যত অগণিত লোক শত শত তার মাঝে দিল যাকে শ্রেষ্ঠত্ব তারাই মানুষ নয় পশুর মতো এই পৃথিবীতে প্রভু পাঠালো যত অগণিত লোক শত শত তার মাঝে দিল যাকে শ্রেষ্ঠত্ব তারাই মানুষ নয় পশুর মতো দিলেন তাদের প্রভু বুদ্ধি বিবে দিলেন তাদের প্রভু বুদ্ধি বিবে হাত পা দিলেন চোখ নয় অন্ধ হাত পা দিলেন তারা নয় অন্ধ শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি বন্ধু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান তবে কেন চলি হয়ে দেহুষ মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুশ তবে কেন চলি হয়ে দেহুষ মানুষে মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু নামে দামে হয় না গো মানুষ মানুষ যে হয় কর্মে ও কাজে তিনি মানুষ যিনি সারা জীবন অটল সতনে ধর্ম মাঝি নামে দামে হয় না কোনো মানুষ মানুষ যে হয় কর্মে ও কাজে তিনি মানুষ যিনি সারা জীবন অটল সতনে ধর্ম মাঝে তিনি মানুষ যিনি লোভ করে না তিনি মানুষ যিনি লোভ করে না গিবত করে না খোঁজে না কমন্দ গিবত করে না খোঁজে না সে মন্দ শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুশ তবে কেন চলি হয়ে বেহুষ মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুশ তবে কেন চলি হয়ে বেহুষ মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু তিনি মানুষ যিনি দুঃখীর পাশে থাকেন সদা চান সবার ভালো অন্যায় অনাচার জুলুম বাজি মুখ বুঝে সয় না সে রুখে দাঁড়ালো তিনি মানুষ যিনি দুঃখীর পাশে থাকেন সদা চান সবার ভালো অন্যায় অনাচার জুলুম বাজি মুখ বোঝে সয় না সে রুখে দাঁড়ালো তিনি মানুষ যিনি খোদার হুকু তিনি মানুষ যিনি খোদার হুকু মেনে চলে তাগুতি করে বন্ধ চলে তারুতি করে বন্ধ শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নয় পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুষ তবে কেন চলি হয়ে বেহুশ মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুষ তবে কেন চলি হয়ে বেহুশ মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো পশু পাখি জন্তু